বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম সীমান্ত খুলে দাও দিন বদলের দিন এসেছে ইঞ্চি ইঞ্চি মাটি ইয়ে মেরা ওয়াতন এবং আবার যুদ্ধ হবে এই অ্যালবামসমূহের ধারাবাহিকতায় সুদীর্ঘ বিরতির পর এক গুচ্ছ অনবদ্য সঙ্গীত নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন মুসলিম উম্মার জাতীয় কবি আলেম দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ ইসলামী সঙ্গীত কিংবদন্তি জাগ্রত কবি মুহিব খান শুনুন তার এবারের জ্বালাময়ী অ্যালবাম নতুন ইশতেহার আসছে নতুন ইশতেহার আসছে নতুন ইশতেহার আসছে almadina.com